গল্প যদি শুনতে চাও এসো আমার দেশে বলবো তোমায় রূপের কথা কাননে বসে গল্প যদি শুনতে চাও এসো আমার দেশে বলবো তোমায় রূপের কথা কাননে বসে শুনলে তুমি স্বপ্ন দরিয়াতে যাবে ভেসে শুনলে তুমি স্বপ্ন দরিয়াতে যাবে ভেসে কি শুনালে বন্ধু আমায় বলবে অবশেষে গল্প যদি শুনতে চাও এসো আমার দেশে বলবো তোমায় রূপের কথা ফুলকাননে বসে গল্প যদি শুনতে চাও এসো আমার দেশে বলবো তোমায় রূপের কথা ফুলকাননে বসে আমার দেশের নদী নালা বিলের চারিধার শাপলা শালুক মুক্তা ঝিনুক সেথায় খেলা করে আমার দেশের নদী নালা বিলের চারিধারে শাপলা শালুক মুক্তা ঝিনুক সেথায় খেলা করে কোন রূপকার সাজিয়েছে আমার দেশের ছবি কোন রূপকার সাজিয়েছে আমার দেশের ছবি দান করেছেন দেশ মোদের স্রষ্টা ভালোবেসে গল্প যদি শুনতে চায় এসো আমার দেশে বলবো তোমায় রূপের কথা ফুলকাননে বসে গল্প যদি শুনতে চাও এসো আমার দেশে বলবো তোমায় রূপের কথা কাননে বসে শুনলে তুমি স্বপ্ন দরিয়াতে যাবে ভেসে শুনলে তুমি স্বপ্ন দরিয়াতে যাবে ভেসে কি শোনালে বন্ধু আমায় বলবে অবশেষে গল্প যদি শুনতে চাও আমার দেশে বলবো তোমায় রূপের কথা ফুল কাননে বসে সারি সারি বকের মেলায় উড়ছে আকাশ জুড়ে পাল তুলে ওই নয়ের মাঝি যাচ্ছে পান্তরে সারি সারি বকের মেলায় উড়ছে আকাশ জুড়ে পাল তুলে রূপসী এই বাংলায় আমার রূপেরই নাই জুড়ি সবুজেরই প্রান্ত ঘেসে সূর্যি মামা হাসে গল্প যদি শুনতে চায় এসো আমার দেশে বলবো তোমায় রূপের কথা ফুলকাননে বসে গল্প যদি শুনতে চাও এসো আমার দেশে বলবো তোমায় রূপের কথা ফুলকাননে বসে শুনলে তুমি স্বপ্ন দরিয়াতে যাবে ভেসে অবশেষে গল্প যদি শুনতে চাও এসো আমার দেশে বলবো তোমায় রূপের কথা ফুলকাননে বসে গল্প যদি শুনতে চাও এসো আমার দেশে বলবো তোমায় রূপের কথা ফুলকাননে বসে শুনলে তুমি স্বপ্ন দরিয়াতে যাবে ভেসে শুনলে তুমি স্বপ্ন দরিয়াতে যাবে ভেসে কি শোনালে বন্ধু আমায় অবশেষে গল্প যদি শুনতে চাও এসো আমার দেশে বলবো তোমায় রূপের কথা ফুলকাননে বসে গল্প যদি শুনতে চাও এসো আমার দেশে বলবো তোমায় রূপের কথা ফুলকাননে বসে গল্প যদি শুনতে চাও এসো আমার দেশে বলবো তোমায় রূপের কথা ফুলকাননে বসে